জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি আমার নিকট বাহরাইনের মাল আসে তবে আমি তোমাকে দুই হাত মিলিয়ে এ পরিমাণ ও এ পরিমাণ দান করব। নাবী সাল্লাহ আলাইসাল্লাম এর মৃত্যু অবধি তা এলো না অতপর যখন বাহরাইনের মাল এলো তখন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন ঘোষণাকারীকে এ ঘোষণা দেওয়ার আদেশ করলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট যার কোনো ঋণ বা ওয়াদা আছে সে যেন আমার নিকট আসে অতপর আমি তার নিকট গিয়ে বললাম আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম আমাকে এত এত ও এত দেয়ার কথা বলেছেন তখন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন তিনবার আজলা ভরে দান করেন সুফিয়ান রদিল্লাহ তাল্লাহ্ন তার দুই হাত একত্র করে আজলা করে আমাদের বললেন ইবনু মুনকাদির এরূপই বলেছেন জাবির রদিল্লাহ তাল্লাহ্ন বলেন অতপর আমি অর্থাৎ জাবির আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট এলাম এবং তার নিকট চাইলাম তিনি আমাকে দিলেন না আবার আমি তার নিকট এলাম তখনও তিনি আমাকে দিলেন না আবার আমি তার নিকট তৃতীয়বার এসে বললাম আমি আপনার নিকট চেয়েছি আপনি আমাকে দেননি আবার আমি আপনার নিকট চেয়েছি আপনি আমাকে দেননি এখন আমাকে আপনি দেবেন না হয় আমার সঙ্গে কৃপণতা করবেন আবু বকর রদিল্লাহ তালাহু বললেন তুমি আমাকে বলছো কৃপণতা করবেন আমি যতবারই তোমাকে দিতে অস্বীকার করি না কেন আমার ইচ্ছা ছিল যে আমি তোমাকে দেই সুফিয়ান রহমতুল্লা আলহি বলেন আমর রহমতুল্লা আলহি মোহাম্মদ ইবনু আলী রহমতুল্লা আলহি সূত্রে জাবির রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণনা করেছেন তিনি বলেন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন আমাকে এক আজলা দিয়ে বললেন এটা গুনে নাও আমি গণনা করে দেখলাম পাঁচশত তখন তিনি বললেন এরকম আরও দুবার নিয়ে নাও আর ইবনুল মুনকাদিরের বর্ণনায় আছে যে আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন বলেছেন কৃপণতার চেয়ে বড় রোগ কি হতে পারে